كل ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من أقواله أو أفعاله أو تقريره أو صفاته الخلقية أو خلقية প্রত্যেক যা কিছু রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয় চাহে তা রাসুলের কথা হোক চাহে তা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাজ হোক চাহে তা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৌন সম্মতি হোক তাকে হাদিস বলে এতটুকু পর্যন্ত সকলেই একমত যে এটা হাদিসের সংজ্ঞা বাকি অংশটুকু মহাদ্দিসদের নিকটে হাদিসের সংজ্ঞা কিন্তু ফোকাহাদের নিকটে হাদিসের সংজ্ঞা নয় বাকি অংশটুকু হচ্ছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শারীরিক গঠন এবং স্বাভাবিক চাল চলন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখতে সাদা ছিলেন না কালো ছিলেন তার চুল কেমন ছিল তার নাক কেমন ছিল তার পেট কেমন ছিল ইত্যাদি বিষয়ে যে হাদিসগুলো এসেছে এই বিষয়ে ইমাম তিরমিদ রাহেমাহুল্লার আশামা এল নামে একটি বই রয়েছে যেখানে তিনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শারীরিক গঠনের উপর বিস্তারিত আলোচনা করেছেন যদিও কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বক্তা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিক্স প্যাক ছিল যা চরম অন্যায় ও বেয়াদবি এই জাতীয় কোনো কথা সামাইলের বইগুলোতে পাওয়া যায় না তো রাসুল সাল্লাহ আলহি শরীরের সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলো এগুলোও মহাদ্দেশদের নিকটে হাদিস কিন্তু ফোকাহাদের নিকটে এই জন্য হাদিস নয় যে এগুলো থেকে কোনো মাসালা ইস্তেমবাদ করা যায় না এগুলো থেকে কোনো হুকুম বের করা যায় না কেননা প্রত্যেক মানুষ নিজের শরীরের উপর কোনো অধিকার রাখে না আমি কালো হব না সাদা হব এর উপর আমার কোনো অধিকার নাই আমি মোটা হব না চিকন হব লম্বা হব না খাটো হব এর উপর আমার কোনো অধিকার নাই এই জন্য রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম লম্বা ছিলেন না খাটো ছিলেন মোটা ছিলেন না চিকুন ছিলেন সাদা ছিলেন না কালো ছিলেন তা থেকে কোনো মাসলা মাসাইল আমাদের জন্য বের হয় না এই জন্য ফোকাহাদের নিকটে এই হাদিসগুলো হাদিস নয় কিন্তু মহাদিসদের নিকটে এগুলো হাদিস হাদিসের সঙ্গের পরে দ্বিতীয় কথা হচ্ছে জয়ীফ হাদিস কাকে বলে জাল হাদিস কাকে বলে জয়ীফ হাদিস বলা হয় প্রত্যেক যে হাদিস হাসান নয় প্রত্যেক যে হাদিস সহি নয় তাকে জয়ীফ হাদিস বলা হয় হাসানও নয় সহিহও নয় এই জন্য আমাদেরকে আগে জানতে হবে সহিহ বা হাসান হাদিস কাকে বলে মহাদ্দিসিনে কেরামের নিকটে একটা হাদিসের মধ্যে পাঁচটা শর্ত থাকলে সেই হাদিসকে সহি বলে মা রওয়াহ আদলুম তাম মুত্তাসিলু সানাদি গায়র মুআল্লিন ওয়ালা প্রত্যেক যে হাদিসকে ন্যায় পরায়ণ ব্যক্তি বর্ণনা করেছে প্রত্যেক যে হাদিসের রাবি বর্ণনাকারী মজবুত স্মৃতিশক্তির অধিকারী প্রত্যেক যে হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা নাই হাদিসের সানাদের মধ্যে বিচ্ছিন্নতা কি এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে সানাদ কি জিনিস এইটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দেই যে সানাদ কি জিনিস রাসুল সাল্লাহ আমাদের সামনে যে বর্তমান উপস্থিত বোখারি মুসলিম আছে তা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নিজে হাতে লেখেননি আমাদের সামনে উপস্থিত যে বোখারি মুসলিম আছে তা রাসুলের কোনো সাহাবি নিজে হাতে লেখেননি সহি বোখারির যিনি লেখক বা সংকলক তার মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে তথা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রায় দুইশো বছরের মাথায় মৃত্যুর প্রায় দুইশো বছরের মাথায় মোহাম্মদ ইসমাইল আল বুখারি একটা গ্রন্থ লিখছেন যেখানে তিনি রাসুলের কথাগুলোকে জমা করতেছেন কিভাবে তিনি রাসুলের কথাগুলোকে জমা করলেন এটাই হচ্ছে সানাদ কিভাবে তিনি তার শিক্ষকের নিকট পড়েছেন এই হাদিসগুলো তার শিক্ষক তার শিক্ষকের নিকটে পড়েছে যেমন আরো একটা উদাহরণ একটা বাস্তব উদাহরণ দেয় যেটা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি হাম্মাম বিন মুনাব্বেহ নামক একজন তাবেই প্রখ্যাত সাহাবি আবু হরের ছাত্র তিনি আবু আনহু থেকে যা শুনতেন তা লিখতেন হাম্মাম বিন মুনাব্বেহ আবু হরের ছাত্র আবু হরের রাজি আল্লাহ তালা আনহু থেকে যা শুনতেন তা লিখতেন সেটাকে বলা হয় হাদিসের ভাষায় সহিফায় হাম্মাম বিন মুনাব্বে ওই লিখিত পাণ্ডুলিপিকে গ্রন্থকে সেই হাম্মাম বিন মুনাব্বেহ তার নিকট থেকে পড়েছে মা আমার বিন রাশেদ আসানি ইয়েমেনের রাজধানী সানার অধিবাসী মা আমার বিন রাশেদের নিকট থেকে এই গ্রন্থ পড়েছে আব্দুর রাজাক বিন হাম্মাম সানানি যিনি মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক নাম শুনেছেন মুসান্নাফ আব্দুর রাজাক তিনি এই গ্রন্থটা তার ওস্তাদ মা আমার বিন রাশেদ থেকে পড়েছেন এবং তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ওই গ্রন্থ থেকে হাদিস সংকলন করেছেন এইভাবে যে আমাকে আমার উস্তাদ মামার বিন রাশেদ শুনিয়েছে তাকে হাম্মাম বিন মুনাব্বেক শুনিয়েছে তাকে আবু হরে রাজি আল্লাহ তালু শুনিয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এই যে মাঝখানের বর্ণনাকারীদের ধারা এটাকেই বলা হয় সানাত তাহলে হাদিস সহি হওয়ার জন্য আমরা যে তিনটে শর্তের প্রথমে আলোচনা করলাম তার এক নাম্বার ছিল এই বর্ণনাকারীদেরকে হতে হবে ন্যায় পরায়ণ কেউ মদখোর নয় জুয়াখোর নয় মিথ্যাবাদী নয় সালাদ পরিত্যাগ করে না রাস্তাঘাটে বসে আড্ডা দেয় না চায়ের দোকানে বসে আড্ডা দেয় না তারা হচ্ছে ন্যায় পরায়ণ এই সমস্ত হাদিসের বর্ণনাকারীদেরকে ন্যায় পরায়ণ হতে হবে দুই তা মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে হাদিস শুনলে হুবহু মুখস্থ রাখতে পারে যেমন আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা হচ্ছেন হাফেজে হাদিস এরকম মজবুত স্মৃতিশক্তির অধিকারী হতে হবে তিন সানাদ সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকা যাবে না যেমন আমি যদি বলি যে আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহ আমাকে শুনিয়েছেন তাহলে এটা হাদিস সহি হবে না কেন আমি আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহকে কোনোদিন দেখিনি আমি তার দার্সে কোনোদিন বসিনি তথা সানাদে বিচ্ছিন্নতা পাওয়া গেল সানাদে বিচ্ছিন্নতা থাকা হবে না চার সানাদের মধ্যে হাদিস সাজ হওয়া হবে না সাজ হচ্ছে কোন হাদিস তার চাইতে বেশি মজবুত হাদিসের বিরোধী কোন হাদিস তার চাইতে বেশি মজবুত হাদিসের বিরোধী বেশি মজবুত হাদিস হচ্ছে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক আল্লাহ সুবাহ প্রত্যেক রাতে শেষ আসমানে নেমে আসেন এটা হচ্ছে বেশি মজবুত তার চাইতে কম মজবুত হচ্ছে আল্লাহ সুবাহ পনেরোই সাবানের রাত্রিতে শেষ আসমানে নেমে আসেন তো পনেরোই সাবানের এই হাদিস হচ্ছে সাজ কেননা সেটা বিরোধী তার চাইতে বেশি মজবুত হাদিসের এইটাকে বলা হয় সাজ পাঁচ নম্বর শর্ত হচ্ছে ইল্লাত থাকা যাবে না ইল্লাত শুধু মহাদ্দিসিন কেরাম বুঝতে পারে যারা বড় বড় মহাদ্দিস তারা বুঝতে পারে ইল্লাত কাকে বলে এটা আমি এবং আপনি বুঝতে পারবো না তারপরও স্বাভাবিক জ্ঞানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে মনে করেন মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারের এই ব্যাচের দাওরায় হাদিসের পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র তারা সবাই একই উস্তাদের নিকটে পড়তেছে একই উস্তাদের নিকটে পড়ার পরেও পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রের মধ্যে ৩০ থেকে চল্লিশ জন ছাত্র একটা কথায় একই রকম বলতেছে আর পাঁচ থেকে ছয় জন ছাত্র ওই একটা কথায় আরেকটু বিপরীত বলতেছে তো যখন সকল পঞ্চাশ জন ছাত্রের কথাকে জমা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই হাদিসের মধ্যে সমস্যা আছে তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র একরকম বলতেছে আর পাঁচ থেকে ছয় জন ছাত্র একরকম বলতেছে জমা না করা পর্যন্ত বোঝা যাবে না এটাকে বলা হয় ইল্লাত হালকা বুঝানোর চেষ্টা করলাম এইটা তারাই বুঝতে পারবে যারা বড় বড় মহাদ্দিস তো এই পাঁচটা শর্ত যে হাদিসের মধ্যে পাওয়া যায় না কোনো একটাতে যদি কমতি থাকে তাহলে সেই হাদিসকে বলা হবে জাইফ যদিও স্মৃতি শক্তিতে যদি হালকা দুর্বলতা থাকে বেশি দুর্বলতা নয় একশোটা হাদিস বর্ণনা করলে আশিটাই ঠিক বর্ণনা করে বিশটাতে ত্রুটি করে তথা হালকা দুর্বলতা আছে বেশি দুর্বলতা নাই তাহলে হাদিস হবে হাসান আর যদি বেশি দুর্বলতা থাকে বা সমান সমান ফিফটি ফিফটি পঞ্চাশটা তো ভুল করে পঞ্চাশটাতে ঠিক করে আশিটাতে ভুল করে বিশটাতে ঠিক করে অধিক অথবা ফিফটি ফিফটি তাহলে হাদিস হবে জয়ীফ আর মৌজু জাল হাদিস হচ্ছে হুয়াল কাদিবুল মখলুক আলা রসুলিল্লাহ মুখতালাক আলা রসুলিল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস যা রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেননি রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেননি এমন হাদিসকে বলা হয় জাল বা মৌজুর